উরওয়াহ ইবনু জুবাই রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলাম মক্কার মুশ্রিকরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে সবচেয়ে কঠিন আচরণ কি করেছিল তিনি বললেন আমি উকবাহ ইবনু আবু মুয়াইদকে দেখেছি সে নবী সাল্লাহ সাল্লাম এর নিকট আসলো যখন তিনি সালাত আদায় করছিলেন সে নিজের চাদর দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর গলায় জড়িয়ে শক্ত করে চেপে ধরল আবু বকর রদিল্লাহ তাল্লাহ এসে উকবাকে সরিয়ে দিলেন এবং বললেন তোমরা কি এমন লোককে মেরে ফেলতে চাও যিনি বলেন একমাত্র আল্লাহি আমার রব যিনি তার দাবির সপক্ষে তোমাদের রবের কাজ হতে স্পষ্ট প্রমাণ সঙ্গে নিয়ে এসেছেন